কিন্তু এর পূর্বে যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল আর কখনো এইভাবে সার্বজনীন ঘোষণা দেননি পূর্বে যুদ্ধের জন্য উপযুক্ত যারা এবং যারা যুদ্ধে যাওয়ার মতো প্রস্তুতি আছে তাদেরকে নিয়েই বাহিনী গঠন করতেন বাকিদেরকে মদিনায় রেখে যেতেন এমনকি রাসুল্লাহ সাল্লু যাওয়ার সময় মদিনায় ওনার প্রতিনিধি রেখে যেতেন যে মসজিদে নবীতে সালাতের ইমামতি কে করবে সেটাও নিয়োগ দিয়ে যেতেন কিন্তু নবম হিজরি সনে তাবুকের অভিযানটা যেহেতু সার্বজনীন একটা ঘোষণা দেওয়া হয়েছিল এটা যেহেতু চূড়ান্ত পর্যায়ের ঘোষণা এই জন্য যদি কেউ মনে করেন যে তাহলে সবসময় একইভাবে সম্মিলিতভাবে বের হয়ে যেতে হবে এই জন্য এখানে একটা মূলনীতি পেশ করা হয়েছে যে যখন দিন বিজয়ী হয়ে যাবে দিন যখন বিজয়ী হয়ে যাবে তখন সকলে আর একসাথে বের হয়ে যাওয়ার প্রয়োজন নেই এই হুকুমটা হল ফর্জে ক্যাফায়ার ক্ষেত্রে যখন জিহাদ ফর্জে আইন তখন সকলের উপর ব্যক্তিগতভাবে এটা ফরজ কেউ ব্যক্তিগতভাবে একা যদি এই ফরজ থেকে বিরত থাকে তাহলে সে গুরুত্বপূর্ণ একটা ফরজ সে আদায় করেনি এই জন্য তো শাস্তির যোগ্য হবে আজাবের উপযুক্ত হবে এই জন্য সে জাহান নামে যাবে কিন্তু জিহাদ যখন ফর্দে ক্যাপায়া হয় সকলের পক্ষ থেকে কিছু সংখ্যক যখন সেই জিহাদের ফরজিয়ত আদায় করেন বাকি সকলের পক্ষ থেকে তা আদায় হয়ে যায় এটা হল ফরজে ক্যাফায়া আর এই আয়াতটি তাবুক যুদ্ধের পরে নাজিল হয়েছে তাবুক যুদ্ধের মাধ্যমে আমি গতকালই বলেছিলাম আরব বিশ্বের আর কোথাও অবশিষ্ট ছিল না সব জায়গায় মুসলমানদের শাসনের অধীনে চলে এসেছিল অর্থাৎ আরব ভূখণ্ডে ইসলাম পরিপূর্ণভাবে তখন বিজয়ী হয়ে গিয়েছিল এবং বিজয় অভিযানগুলো চলছিল আরব বিশ্বের পরে তাদের সাথে সম্পৃক্ত পাশাপাশি অবস্থানকৃত যে রাজ্যগুলো আছে দেশগুলো আছে তাদের বিরুদ্ধে অভিযান পরবর্তী সময়ে শুরু হয়েছে সিরিয়ার বিরুদ্ধে অভিযান শুরু হয়েছে সিরিয়া দখল করা হয়েছে মিশর দখল করা হয়েছে ইরাক দখল করা হয়েছে এবং আবু বকর রাজি আল্লাহুর সময়ে ইরান পর্যন্ত দখল করা হয়েছে রাসুদুল্লাহ সাল্লু আলহাসাল্লামের পরে আবু বকর রাজি আল্লাহুর খেলাফতকালে মুসলমানদের রাজ্যের পরিধি চতুর্দিকে বৃদ্ধি হতে থাকে হজরত উমর রাজি আল্লাহুর সময়ে একেবারে রুম পর্যন্ত বিজয়ী হয় শক্তি রোম পর্যন্ত বিজয়ী হয়ে যায় তো এখন এখানে যে বিধানটি দেওয়া হয়েছে সেটা হল ইসলামী রাষ্ট্রের পক্ষ থেকে যখন যেই বাহিনী গঠন করা হবে সেই বাহিনীগুলো এর অন্তর্ভুক্ত যারা হবেন তারাই শুধুমাত্র বের হয়ে যাবেন বাকিরা অবস্থান করবেন নিজ দেশে নিজ এলাকায় রাসুল্লাহ সাল্লু আলহ্লামের এই অবস্থাটা তিনি বাস্তবে এই তাবুক যুদ্ধের পরে নবম হিজরি সনের পরে তিনি তো আরো যে কিছুদিন বেঁচে ছিলেন এক বছর অধিককাল সময়ে সেই সময়ে তিনি এটা বাস্তবায়ন করেছেন হজরত আবদুল্লাহ আব্বাস রাজু আল্লাহ তালানহর বর্ণনা হল যে মদিনা থেকে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামকে একা রেখে সকলেই কোন অভিযানে একসাথে বের হওয়ার আর প্রয়োজন নেই কিছু সংখ্যক রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের সান্নিধ্যে থাকবে ওনার কাছে যে ওহি আসে এবং দিন সম্পর্কে তিনি যা শিক্ষা দেন সেগুলো তারা শিখবে বুঝবে আর যারা ময়দানে চলে গিয়েছিল তারা যখন এখানে ফিরে আসবে তখন তাদেরকে এই এলিমগুলো দেবে এই শিক্ষাগুলো তাদেরকে প্রদান করবে হজরতের কাতাদা থেকে বর্ণিত যেই বিষয়টি তিনি বলছেন রাসুল্লাহ সাল্লু আলহ্লামের কিছু সাহাবা বিভিন্ন অঞ্চল থেকে এসে মদিনায় রাসুল্লাহ সাল্লাহ আলাইসলামের কাছে ছিলেন এখান থেকে দিন শিক্ষা লাভ করার পর তারা নিজ নিজ অঞ্চলে চলে যান সেখানে যাওয়ার পর তারা একদিকে দাওয়াত এবং তালিমের কাজও করেন পাশাপাশি তারা ক্ষেত খামারে ব্যবসা বাণিজ্যে সংসার এবং এই জীবন দুনিয়াবি কাজকর্মে তারা তখন নিজেদেরকে নিয়োজিত করে তখন তাদের কৌমের লোকেরা তাদেরকে তিরস্কার করতে থাকলো যে তোমরা তো রাসুল্লাহ সাল্লু আলহ্লামের সংস্পর্শ ছেড়ে তোমরা দুনিয়ার দিকে ঝুঁকে পড়েছ এই জন্য তারা খুব বেশি মানসিকভাবে কষ্ট পেলেন এবং পুনরায় তারা রাসুল্লাহ সাল্লু আলহ্লামের কাছে ফিরে আসলেন তখন রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম তাদেরকে এই শিক্ষাটুকু দিলেন যে দিনের যে মৌলিক শিক্ষাগুলো তিনি তাদেরকে দিলেন সেইগুলো যেন তারা গিয়ে তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে তারা পৌঁছে দেয় তারা যেন মোয়াল্লিমের কাজ করে তাদের কাছে যেন দিনের সেই দাওয়াত এবং তালিমগুলো তারা প্রদান করে তখন নিজে তাদেরকে দায়িত্ব দিয়ে প্রেরণ করে দিলেন হজরত মুজাহিদ বলেছেন যে রাসুল্লাহ সাল্লু আলহাসাল্লাম যখন কোন অভিযানে বের হতেন তখন যেন একদল মুজাহিদ সব সময় রাসুলের সাথে থাকে রাসুল্লাহ সাল্লু আলাইহাসাল্লাম কিভাবে যুদ্ধ কৌশল প্রণয়ন করেন যুদ্ধের ময়দানে কখন কি সিদ্ধান্তগুলো তিনি প্রদান করেন যুদ্ধের কি নীতিমালা তিনি দেন ওনার কাছ থেকে যেন তারা সেই যুদ্ধ কৌশলগুলো শিখে নেয় এবং যুদ্ধের ময়দানে যে সকল পরিস্থিতির সম্মুখীন মুসলমানরা হন সেই সময়ে রাসুল কি সমাধা দেন সেই সমাধানগুলো যেন তারা সেখানে শিখে নেয় বুঝে নেয় এবং যেই সকল অঞ্চলে মুসলমানরা বিজয়ী হন সেই পরাজিত শক্তির উপর সেই কুফারদের পরাজিত বাহিনীর সাথে কি আচরণ তিনি করেন এই বিষয়গুলো যেন তারা সরাসরি দেখে বুঝে তারা শিখে নেয় এবং তাদের যে সব সাথীরা নিজেদের এলাকায় রয়ে গিয়েছে ফিরে আসার পর তাদেরকে যেন এই বিষয়গুলো অবহিত করে যে রাসুল্লাহ সাল্লু এই প্রেক্ষাপটে এই ফায়সালা দিয়েছেন ওই ময়দানে এই ধরনের সিদ্ধান্ত দিয়েছিলেন তিনি এই কাজগুলো করেছিলেন যেন তারা এসে সেখানে তাদেরকে অবহিত করতে পারে তো এখানে প্রথম যে কথাটি হল এই আয়াতটি দিন বিজয়ী হওয়ার পর নাজিল হয়েছে এটা হল দিন বিজয়ের পরে এই কথাটা খেয়াল না রাখলে আগের সাথে মিলিয়ে ফেললে মনে হবে যে একটা কন্ট্রাডিক্টরি বুঝতে সমস্যা হবে যখন জিহাদ ফরজে আইন তখন ব্যক্তিগতভাবে সকলের উপর ফরজ একজন এই জিহাদ থেকে যে বিরত থাকে সেই থেকে ফরজিয়তটাকে সেরাহাই পাবে না কিন্তু জিহাদ যখন ফরজে কেফায়া অর্থাৎ দিন যখন বিজয়ী হয়ে যায় তখন জিহাদ ফরজে কেফায়া হয় তখন বিজয় অভিযানগুলো চলতে থাকে এবং সেই ইসলামী রাষ্ট্রের নিরাপত্তার দায়িত্ব যদি কিছু সংখ্যক পালন করে তা সকলের পক্ষ থেকে আদায় হয়ে যায় তখন একদল যেন সেই দিনের হেফাজতে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকে আরেক দল যেন দিনই এলিম অর্জনে ব্যস্ত থাকে এই এটাকে এখানে ভারসাম্যপূর্ণ অবস্থা দেওয়া হয়েছে একদল জিহাদ করবে যুদ্ধ করবে নিরাপত্তা দায়িত্ব পালন করবে আরেক দল এলিম অর্জন করবে আর সেই এলিম অর্জন করে তারা অন্যদেরকে শিক্ষা দেবে যখন দিন বিজয়ী হয়ে যায় তখন এই কথাটাই আল্লাহ এখানে বলছেন যে ইমানদাররা এটা কেন করে না যে তাদের মধ্য থেকে একদল লোক জিহাদের জন্য বের হবে আর তারা জিহাদের ময়দানে রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের কাছ থেকে যা কিছু শিখতে পায় বুঝতে পারে দিন থেকে তারা যে সকল এলিম অর্জন করে সেইগুলো যেন তাদের কৌমের কাছে যখন ফিরে আসে সেগুলো তাদেরকে অবহিত করে যাতে তার কৌমের লোকেরাও এটা মেনে চলতে পারে নিষিদ্ধ কাজ থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে এখানে সাধারণ সেই ভাষাভাষ অর্থ থেকে কিছু লোক যা বুঝতে পেরেছেন সেটা হলো কিছু তালিবুল এলিম তারা বিভিন্ন মাদ্রাসায় পড়াশোনার জন্য গড় থেকে বের হয়ে যাবে গিয়ে তারা আলিম হয়ে বাড়িতে ফিরে এসে লোকদেরকে তারা সে এলিম শিক্ষা দেবে তারা এই ভাষা ভাষা অর্থ থেকে এই অর্থটি বুঝতে পেরেছেন কিন্তু প্রকৃতপক্ষে পূর্বের আয়াত এবং এই আয়াতের একশো বাইশ নম্বর আয়াতের পরে যে একশো তেইশ নম্বর আয়াত আসছে এই আয়াতের মাঝখানে এই আয়াতটি যদি এই অর্থ হয় তাহলে আগের পরের আয়াতের কোনটার সাথে এর কোনো সম্পর্কই থাকবে না এটা বিচ্ছিন্ন হয়ে যাবে সেই কারণে ইমাম কুর্তুবি ইবনে কাসির এবং ফিজিলাহুল কোরআন এই আয়াতের যে ব্যাখ্যাটা করেছেন সেটা হলো প্রকৃতপক্ষে সঠিক সেটা হলো নাফারা মিনকুল্লি ফিরকাতি এর অর্থ তারা করেছেন তাদের মধ্য থেকে বড় দল থেকে ছোট একটা দল জিহাদের ময়দানে বের হবে হ্যাঁ, তালিবুল ইমনের কথা বলেননি তারা বলছেন জিহাদের ময়দানে বের হবে যাতে করে লিয়া তাফাক্কা হুফিদ্দিন জিহাদের ময়দানে দিনের অবস্থানটা কি তারা সেটা প্রকৃতপক্ষে যেন তারা বুঝতে পারে যে দিন শুধুমাত্র চার দেয়ালের ভিতরে বসে কিছু কিতাবাদির পাথা উল্টালে উল্টানো পল্টানো নামি নয় ময়দানে জিহাদের দিনের বাস্তব প্রয়োগটা কি তারা যেন ময়দানে জিহাদ এটা উপলব্ধি করতে পারে বুঝতে পারে দিনের সঠিক পরিচিতি লাভ করতে পারে জিহাদের ময়দানে আর যারা গড়ে বসে থেকে দিন জানার চেষ্টা করছে তাদের কাছে এসে জন্য তারা বুঝাতে পারে তোমরা দিন যেভাবে বুঝেছ প্রকৃত দিন হলো এই যাতে করে তারা নিজেদেরকে রক্ষা করতে পারে আমি গতকাল ওই ফেকার বিষয়টি বলেছিলাম লিয়া তাফাক্কা হুফিদ্দিন তাফাক্কু অর্থ গবেষণা করা সঠিকভাবে উপলব্ধি করা যে কোনো বিষয়ে তার গভীর অনুসন্ধান করে তার তাৎপর্য অনুধাবন করা বলেছেন আল্লাহ যার কল্যাণ করতে চান তাকে দিনের সঠিক জ্ঞান দান করেন দিনের প্রকৃত পক্ষে দিনের উদ্দেশ্যটা কি দিনটা কি সে প্রকৃত পক্ষে সেই দিনটাকে বুঝতে পারে যাকে দিন বুঝার সুযোগ আল্লাহ দিয়েছেন প্রফিট দিয়েছেন প্রকৃতপক্ষে আল্লাহ তার কল্যাণ করেছেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন একজন ফকিহ দিনের সঠিক জ্ঞানের অধিকারী ব্যক্তি শয়তানের মোকাবেলায় হাজারো আবেদের চেয়ে শক্তিশালী হাজারো আবেদকে শয়তান পদভ্রষ্ট করে ফেলতে পারে কিন্তু দিনের সঠিক জ্ঞান যার আছে একজনও যদি হয় শয়তান তাকে পদভ্রষ্ট করতে পারে না লিয়াতফাক্কা হুফিদ্দিন সেই দিনকে সঠিকভাবে বুজার জায়গা কোথায় ময়দানে গড়ের চার দেয়ালের ভিতরে দিন বোঝা যায় না যদি বোঝা যেত তাহলে রাসুল্লাহ সাল্লু আলাই সাল্লাম এবং সাহাবাইকেরাম রাজু আল্লাহ তালানহুম তারা জীবনের অধিকাংশ সময় ময়দানে অতিবাহিত করতেন না গোরের চার দেয়ালের ভিতরেই তারা এবাদতে মগ্ন থাকতেন কিন্তু রাসুল এবং সাহাবাদের জীবনে এমন কোন নজির পাওয়া যায় না যদি তারা গোরে ফিরে আসেনও তখন তাদের মনটা চলে থাকত ঘুরে পড়ে থাকত ময়দানে জিহাদে কখন সিদ্ধান্ত দেওয়া হয় বের হয়ে যাওয়ার জন্য তারা সবসময় অস্থির থাকতেন তারা বুঝতেন দিন মানা এবং বোঝার জায়গা হল ময়দানে জিহাদ যদি কেউ জিহাদ না বুঝে আর কিতাবের পাতা শুধু উল্টায় আর বিভিন্ন বাক্যের বিশ্লেষণ করে গবেষণা করে সে কোনো দিনই দিন বুঝতে পারবে না দিনের সাথে তার পরিচিতি ঘটবে না হাজার হাজার কিতাবের বোঝা বহন করবে কিন্তু সেই কিতাব তার কোনদিনই শিক্ষা লাভ করা সম্ভব হবে না যদি জিহাদে অংশগ্রহণ না করে কারণ কোরআন নাজিলের প্রেক্ষাপট হল দিনের বিজয়ের জন্য জিহাদ সেই প্রেক্ষাপটের সাথে যে পরিচিত হয় না সে কোনোদিন কোরআন বুঝতে পারে না কোরআন নাজিল কি কারণে হয়েছে কোথায় হয়েছে কিভাবে হয়েছে কোন অবস্থার আলোকে হয়েছে যদি ওই জায়গাতে সে না যায় তাহলে কোরআন বুঝবে কেমন করে সে বুঝার সুযোগ তার নেই যারা এই ফেকার মাসলা মাসাইল বের করছেন বিভিন্ন ধরনের মজাবের জন্ম দিয়েছেন ফেকার মাসলা মাসাইলের গবেষণা করতে গিয়ে যারা যে ইমামগণ ইস্তেহাদ করেছেন গবেষণা করেছেন তাদের সামনে তাদের যুগের অবস্থাটা ছিল সেই অবস্থার আলোকে তারা গবেষণা করেছেন ওই সময়ের জন্য তাদের এই ফেকা চর্চাটা ছিল জীবন্ত তাদের সামনে বাস্তব সমস্যা দেখা দিয়েছে লোকজন এসে হাজির হয়েছে প্রশ্ন করেছে তারা এই বিষয় নিয়ে তারা চিন্তা ভাবনা করেছেন কোরআন হাদিসের প্রেক্ষাপটে কোরআন হাদিসের মূলনীতির ভিত্তিতে তারা চিন্তা ভাবনা করে এর একটা সমাধান তারা বের করেছেন যদি এর মধ্যে তাদের মতভেদ হয়েছে এক একজন এক এক রকম ফতুয়া দিয়েছেন তো এই বিষয়গুলো ছিল তাদের সামনে জীবন্ত উপস্থিত মুহূর্তে প্রশ্ন এসেছে সমাধান প্রয়োজন তারা এটা গবেষণা করেছেন সেই সময়ের জন্য এই ফেরকাটা প্রয়োজন ছিল তাদের যে ফেরকাটা ওই সময়ের জন্য প্রয়োজন কিন্তু ওই ফেরকা আজকের জন্য আমি মনে করি অনেকখানি অপ্রয়োজন কারণ এখন প্রয়োজন সময়ের দাবি ভিন্ন প্রেক্ষাপট ভিন্ন ফেকা এমন জিনিস নয় যেটা সব সময়ের জন্য একই মাসলা মাসাইল সব সময়ের জন্য কার্যকরী থাকবে ফেকা এমন জিনিস নয় এটা দিন নয় যে আল্লাহ নিজের পক্ষ থেকে পাঠিয়েছেন এটা আর পরিবর্তিত হবে না আল্লাহ তার দিন পাঠিয়েছেন ইসলামকে কিন্তু বিভিন্ন নবীর যুগে শরীয়ত ভিন্ন রকম দিয়েছেন বিভিন্ন নবীর সময়ে শরীয়ত কিন্তু ভিন্ন ছিল একই শরীয়ত সকলের ছিল না সেটা ছিল আল্লাহ মানব সৃষ্টি করেছেন মানুষের প্রয়োজন আল্লাহ দেখেন সময়ের দাবি আল্লাহ বুঝেন আল্লাহ মানুষের সেই অবস্থাটা তিনি দেখেন সেই আলোকে তিনি বিধানগুলো দিয়েছেন আর আজকের দুনিয়ার প্রেক্ষাপট এমনই যে দিনের কোনো পরিবর্তন হবে না আল্লাহর শরীয়তে কোনো পরিবর্তন হবে না কিন্তু শরীয়তের প্রয়োগ পদ্ধতিটা সময়ের দাবির প্রেক্ষাপটে ভিন্ন হতে পারে এই জিনিসটাই হয়তো আজকে অনেকেই উপলব্ধি করে না না করার কারণে হাজার বছর দেড় হাজার বছর আগে কে কি মাসালা দিয়েছিলেন কোন বিষয়ে ওটাকে দলিল হিসেবে আজকে পেশ করা হয় কিন্তু আজকে যে প্রেক্ষাপট ভিন্ন রকম হয়ে গেছে ওই সমাধানটা আজকের যুগে প্রযোজ্য নাও হতে পারে আরেকটা দিক হল যে ফেকা প্রয়োজন কখন যখন দিন বিজয়ী হয় তখন ফেকার প্রয়োজন দিনই নাই ফেকা কিসের এই ফেকা দিয়ে কি হবে এই ফেকার কোনো মূল্য নেই মনে করেন আমরা মাদ্রাসায় পড়েছি হেদায়া পড়ানো হয় হেদায়ার মধ্যে কিতাবুল বুয়ুর আছে ব্যবসা বাণিজ্য অধ্যায় আছে সেখানে হুকুমত অধ্যায় আছে বিচার ব্যবস্থা সম্পর্কিত অধ্যায় আছে হেদার চারটি খণ্ড আছে প্রথম তাহারাত এবং সালাদ এবাদতের অধ্যায়গুলো এগুলো পড়ানো হয় দ্বিতীয় দুই ঘন্টা সাথে সিলেবাসে অন্তর্ভুক্ত থাকলেও পড়ানো হয় না এই জন্য বলা হয় এগুলো পরে লাভ নাই কারণ এখন তো এগুলা এদেশে মানার সুযোগ নাই এগুলা মানার সুযোগ নাই সেহেতু এগুলা পরে এখন আর লাভ নাই কথাটা ঠিকই যেটা প্রয়োগ করা যায় না মানা যায় না ওটা কি প্রয়োজন তাহলে এই ফেকা মানতে হলে আগে প্রয়োজন দিনের আল্লাহ এ ব্যাপারে একটা সুন্না দিয়েছেন তার নবীদের কাছে তিনি দিন পাঠিয়েছেন দিনের মূল কথা ছিল আল্লাহর ওয়াহদানিয়ত মূল কথাটাই হল আল্লাহর ওয়াহদানিয়ত এই সমগ্র সৃষ্টিগুলোর উপর একক রাজত্ব বাদশাহী হুকুমত চলবে আল্লাহ সার্বভৌমত্ব আল্লাহ মানুষ আল্লাহর সার্বভৌমত্ব মেনে নেবে আল্লাহর দিনকে নিজের দিন হিসাবে আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত দিনকে নিজের দিন হিসাবে সে গ্রহণ করবে আল্লাহর নবীর শিকানো পদ্ধতিকে নিজের চলার পথ হিসেবে গ্রহণ করবে এটা হল প্রথম এরপর আসবে চাকা আগে দিন পরে চাকা যেই জমিনে দিন বিজয়ী নাই সেখানে ফেকার কোনো প্রয়োজন নেই রাসুল্লাহ সাল্লু যখন নবুয় প্রাপ্ত হলেন তিনি আল্লাহর পক্ষ থেকে সে দিন নিয়ে এসেছেন ওনার দিনের প্রয়োগ পদ্ধতি কেমন ছিল প্রথম দাওয়াত মূল দাওয়াত ছিল কি আল্লাহ হচ্ছেন সব কিছুর স্রষ্টা মালিক নিয়ন্ত্রক পরিচালক সৃষ্টি জগতের উপর কর্তৃত্ব আধিপত্য বাদশাহী রাজত্ব সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ লা ইলাহা ইল্লাহর মাধ্যমে এই ঘোষণা দেওয়া হল মৌলিকভাবে সেখানে তাওহিদ রেসালত এবং আখেরাতের দাওয়াত প্রচার করা হলো সেখানে অন্য এবাদতের কোন হুকুম নাজিল করা হয়নি সালাদ সিয়াম জাকাত হজ জিহাদ অন্য সকল ফরাইজ এবং হিজাব এই ধরনের হুদুদ এই সবগুলো তখন নাজিল হয়নি কারণ আল্লাহ প্রথম মূল জিনিস যেটা পাঠিয়েছেন সেটা হলো আল্লাহর ওয়াহদানিয়তকে প্রতিষ্ঠা করা মানব জাতির উপর আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা মানুষের উপর থেকে মানুষের প্রভুত্বকে খতম করা জাহিলিয়াতের অবসান করা দিনে হককে বিজয়ী করা যখন এই কাজটি সম্পন্ন হবে তখন ফেতার প্রয়োজন হবে আগে নয় আগে দিন পরে ফেকা আগে ফেকা পরে দিন এমন সন্না আল্লাহ দেন নাই রাসুলও দেন নাই কোন যুগেই কোন নবীর কাছে আল্লাহ সেই হুকুম হাকাম পাঠিয়েছেন আর পরে দিন পাঠিয়েছেন এমন কখনো হয়নি প্রথম দিনের মূল বিষয়গুলো যেগুলো সেগুলো মানুষের আকিদা মানুষের ইমান বিশ্বাস চিন্তা চেতনা সেটাকে পরিশুদ্ধ করা এটা মূল কাজ ছিল প্রথম সেই কাজটা যখন হয়ে যাবে আল্লাহর পক্ষ থেকে হুকুম হাকাম আসবে সেই হুকুম হাকাম মানুষ মেনে চলবে সেই হুকুম আহকামগুলোর প্রয়োগ পদ্ধতি কেমন হবে এর কুটিনাটি বিষয়গুলো কেমন হবে আল্লাহ তো মৌলিক বিধান দিয়েছেন কুটিনাটি সকল বিষয়গুলো প্রয়োগ করেননি সেগুলো করেছেন রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লাম রাসুল্লাহ সাল্লু আলাইসাল্লামের যা করেছেন এরপরও এমন অনেক কিছু বিষয় মানুষের সামনে আসতে পারে যেই বিষয়গুলো সেই কোরআন এবং সন্ন্যার ভিত্তিতে ফায়সলা দেওয়া হবে যা খুলাফায় রাশেদিন করেছিলেন এই পথটা কোনদিন বন্ধ হবে না সকল সময় এই পথটা খোলা থাকবে নতুন নতুন সমস্যার জন্ম হতে পারে তার সমাধানও যুগ উপযোগী হবে অত্যাধুনিক সমাধান হবে তার মূল বৃত্ত হবে কোরআন এবং সন্ন্যার তাহলে সেই প্রয়োগটা আসবে কখন পরে আগে দিন পরে ফেকা কিন্তু আমাদের এই সমাজে দিনের সাথে কোনো সম্পর্ক নাই শেখা নিয়ে সব মারামারি যত ফেরকাবাদি আছে দলাদলি আছে যত মধাবি কুন্দল তরিকায় কুন্দল যা কিছু আছে সব কিছু ফেঁকা নিয়ে অত দিনের সাথে সম্পর্ক নাই দিন চলছে কুফুরি কুফারদের শাসন কর্তৃত্ব চলছে শাসক সার্বভৌমত্ব চলছে কুফফারদের অধীনে কিছু অংশ ফেকাত যাতে মানা যায় তারা সে চিন্তাই বিভূর যেমন বাস্তু আমরা দেখতে পাচ্ছি লক্ষ লক্ষ মানুষ পাগলের মতো তাগুতের কাছে দাবি করে আমাদের এই দাবিগুলো তোমরা মেনে নাও নাস্তিক মোরতাদদের কাছে দাবি করে নাস্তিক মোরতাদদের শাস্তি দাবি করে এর চেয়ে বড় পাগল আর কেউ আছে কিনা জানি না এটা সবচেয়ে বড় পাগলদের কাজ এটা নাস্তিক মুরতাদদের কাছে দাবি করে তোমরা নাস্তিক মুরতাদদের শাস্তির ব্যবস্থা করো অথচ চোখের সামনে দেখছে এই নাস্তিক মোরতাদদের পৃষ্ঠপোষক কারা যাদের কাছে তারা দাবি করছে তারাই এদের পৃষ্ঠপোষকতা দিচ্ছে তাদের রাষ্ট্র যন্ত্র ব্যবহার করে নাস্তিক মোরতাদদেরকে নিরাপত্তা দিচ্ছে তাগুতের নিজের আইন লঙ্ঘন করে সাধারণ একটা ব্যক্তি তার নিরাপত্তা দিচ্ছে নিরাপত্তা বাহিনী নিয়োজিত করে তার পিছনে লক্ষ কোটি টাকা খরচ করছে নিরাপত্তার জন্য কার টাকা এদেশের গরিব জনসাধারণের টাকা অন্যায় ভাবে খরচ করে চলছে আর এদের কাছে আবার এরা দাবি করে তোমরা আমাদের এই দাবি মানো কত বড় পাগল এদের কাছে কেমন করে দাবি করে এটা হলো ওই মানসিকতার কারণে দিন জানে না দিন বুঝে না দিনের সাথে সম্পর্ক নাই সে কার প্রয়োগ করতে চাই সেখানে হদুদ চাই কে হদ জারি করবে কাকে কে ফাঁসি দেবে কার কাছে দাবি করছে এদের ফাঁসি দেওয়ার কোন হুকুম আল্লাহর কোরআন রাসুলের হাদিস কোথাও কি কেউ আছে দিতে পারবে আল্লাহ আদেশ করেছেন এদেরকে হত্যা করার জন্য এদের কাছে দাবি করতে যাবে কোনো নিজেরা হত্যা করবে যারা আল্লাহ আল্লাহর রাসুল আল্লাহ দিন আল্লাহর কিতাব নিয়ে ঠাট্টা বিদ্রোহ করে তাদেরকে হত্যা করা মুসলমানদের জন্য ফরজ দাবি করবে কেন নিজের হাতে ফরজ এই ফরজ দায়িত্ব আদায় করবে নিজের জান্নাতের অধিকারী হবে নিজের জান্নাতে যাওয়ার পথটাকে সুগম করবে তা না করে তারা দাবি করে এই পথে যত ক্লান্তি শ্রান্তি অবসাদ তাদের ঘটছে এগুলো সম্পূর্ণ মূর্খতার কারণে ঘটছে দিন না বুঝার কারণে ঘটছে তো এই আয়াতে আল্লাহ সুবাহান যে মূল বিষয়টি স্পষ্ট করেছেন সেটা হল দিন যখন বিজয়ী হয়ে যাবে তখন আর ইমানদারগণ সকলে সম্মিলিতভাবে কোনো অভিযানে আর বের হবেন না তখন তাদের এই বিপুল সংখ্যক মানব গোষ্ঠীর মধ্য থেকে অভিযানের জন্য বাছাই করা হবে বাহিনী গঠন করা হবে অভিযানের জন্য বাহিনী গঠন করা হবে আমিরুল মুমিনিন বা খলিফাতুল মুসলিমিনের পক্ষ থেকে এক সময় একাধিক বাহিনী গঠন করা হতে পারে বিভিন্ন দিকে প্রেরণের জন্য তিনি বিভিন্ন বাহিনী গঠন করবেন বিভিন্ন দিকে প্রেরণ করবেন যাদেরকে বাহিনী মুক্ত করা হবে তারা সেই অভিযানে অংশগ্রহণ করবে সেই অভিযানে তাদের বাস্তব অভিজ্ঞতা অর্জিত হবে তারা তাদের অভিজ্ঞতাগুলো বিজয় অভিযানের পরে ফিরে এসে তারা এখানে তাদের আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিনের কাছে তারা পেশ করবেন এতে করে যারা খলিফাতুল মুসলিমিনের কাছে রয়ে গিয়েছিলেন তারা তাদের সেই অভিজ্ঞতাগুলো জেনে নিজেরাও এখান থেকে তারা অভিজ্ঞতা লাভ করবেন এরপর তিনি আবার একদল পাঠালেন তারা ফিরে আসলো যারা আগে যায়নি আগে যারা গিয়েছিল তাদেরকে নিজের কাছে রাখবেন আর যারা আগে যায়নি তাদের থেকে তিনি আবার বাহিনী গঠন করে পুনরায় অন্য বাহিনী অন্যদিকে প্রেরণ করবেন বা ওই দিকে প্রেরণ করবেন অথবা একটা বাহিনী প্রেরণ করা হয়েছে তাদের সহযোগিতার জন্য আরো শক্তির প্রয়োজন পিছন থেকে তিনি আরেকটা বাহিনী তাদের সহযোগিতার জন্য প্রেরণ করবেন এইভাবে তিনি বাহিনীগুলো গঠন করবেন এবং প্রয়োজন মাফিক বিভিন্ন দিকে সেই বাহিনীগুলো তিনি প্রেরণ করবেন এতে করে পর্যায়ক্রমে বাহিনী গঠনের মাধ্যমে মুসলিম বাহিনীর প্রায় সকলেই এক সময় দেখা যাবে কোনো না কোনো অভিযানে অংশগ্রহণ করার সৌভাগ্য লাভ করবেন আর যারা রয়ে গেলেন সেখানে মুজাহিদ বাহিনীর তাদের পরিবার পরিজনের রক্ষণাবেক্ষণ নিরাপত্তা তাদের দেখাশোনা তাদের প্রয়োজন পূরণ সহ তাদের বাড়িঘর তাদের সম্পদ সবগুলো নিরাপত্তার দায়িত্ব তারা পালন করবেন যারা যুদ্ধে জাননি রয়ে গেলেন তারা এটা করবেন যাতে মুজাহিদরা ময়দানে গিয়ে কোনদিন পিছনের দিকে তাদের কোন ধরনের টেনশন না থাকে কারণ যারা রয়ে গেল তাদের উপর এটা ফরজ দায়িত্ব মুজাহিদিনদের এ সকল কিছু দেখাশোনা করার আমানতদারির সাথে তাদের সকল দায়িত্ব আঞ্জাম দেওয়ার এটা তাদের উপর ফরজ দায়িত্ব এইভাবে বিজয় অভিযান গুলো প্রেরণ করা হবে বাহিনীগুলো প্রেরণ করা হবে অভিযানগুলো চালানো হবে যখন দিন বিজয়ী হবে তখন যখন দিন বিজয়ী হয়নি তখন তো আগেই বলেছি ব্যক্তিগতভাবে সকলের উপর এটা খরচ বের হওয়াটা ব্যক্তিগতভাবে সকলের জন্য ফরজ যদি আমিরুল মুমিনিন কাউকে অনুমতি দেন থাকার তাহলে শুধুমাত্র সেই থাকতে পারবে নিজের পক্ষ থেকে সিদ্ধান্ত নিয়ে যে আমার এই অজুহাত বাহানা এগুলো দিয়ে নিজের অংশগ্রহণ না করা থেকে গড়ে বসে থাকার অনুমতি চাইবে কি অধিকার কারণ যারা এটা করে তারা মুনাফেক আর প্রকৃতপক্ষে উজোর যার আছে যেমন পঙ্গু অন্ধ এমন কঠিন রোগে আক্রান্ত চলাচল করতে পারে না যাদের বিষয়গুলো আমি পূর্বে আলোচনা করেছি এটা হলো সরি ওজন এছাড়া আর কারো অনুমতি চাওয়ার অধিকারও নাই এই আয়াতে দিনের সামগ্রিক এলিম অর্জনের কথা বলা হয়েছে যে এলিমটা অর্জিত হবে বাস্তব ময়দানে বাস্তব ময়দানে যখন কেউ জিহাদে যাবে তখন দেখবেন যে তাদের কতগুলো সমস্যার সম্মুখীন হতে হয় সেখানে কত প্রশ্ন আসে আমরা এখন ওইটা বাস্তবে বুঝি বাস্তব প্রয়োগ ক্ষেত্রে যে কত প্রকারের সমস্যা হয় কতগুলো প্রশ্ন আসে সেই প্রশ্নগুলো ওই পূর্বের কোন প্রেক্ষাপট থেকে দেওয়া সম্ভব নয় কোরআন সন্ন্যার মূলনীতির ভিত্তিতে বাস্তবতার আলোকে জীবন্ত সমাধান প্রয়োজন আর সেই সমাধানের নামই হল খেসার সেই ফেকাটা আসবে কখন দিন প্রয়োগ করার সময় দিন যখন প্রয়োগ হবে দিন যখন বিজয়ী হবে বাস্তবায়িত হবে তখন ফেকার প্রয়োজন হবে ওই সময় যেই ফেকাটা রচিত হবে ওই সময়ের জন্য এটাই হল প্রকৃত ফেকা কিন্তু পূর্বের ওই ফেকার নাম ব্যবহার করার কোন যুক্তিকতা ইসলামে নাই যেমন কিছু সংখ্যক লোক কোরআন মজিদের সুরে নিসার একটি আয়াত থেকে তারা তাদের পূর্বের ইমামদের দলিল পেশ করেন তারা মস্ত বড় একটা ভুল করেন যেই জায়গায় যেখানে আল্লাহ বলছেন যে তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তোমাদের মধ্য থেকে যারা উলিল আমর তাদের এখানে বলা হয়েছে মিংকুম তোমাদের মধ্য থেকে এট প্রেজেন্ট যে আছে উলিল আমর তার কথা বলা হয়েছে এখানে মিন হুম বলা হয়নি তাদের মধ্য থেকে যারা উলিল আমর ছিল তোমরা তাদের অনুসরণ করো এটা বলা হয়নি কোরআন মজিদে এমন সুন্দরভাবে কথাটি বলা হয়েছে মিন কুম মিন হুম বলা হয়নি কিন্তু এরা অর্থ করে মিন হুম যারা চরম অপব্যাখ্যা কোরআন মজিদের অথচ খেয়ালই করে না এখানে যে মিন কুম আছে যে তোমাদের মধ্য থেকে তোমাদের মধ্যে যে উলিল আমর উপস্থিত আছেন সেই উলিল আমরের আনুগত্য তোমরা করো তারা এই আয়াত দিয়ে তাদের ইমামদের পক্ষে দলিল দেয় কিন্তু এরা তো হলো মিনহুম তাদের মধ্য থেকে ছিল এরা তো আমাদের মধ্যে না আর তারা ছিলেন মানুষ তাদের কাছে কোন অহিউ আসেনি যে তারা আজকের যুগে কি সমস্যা হবে এটা তারা জেনে ফেলেছেন আগে এটা কি কেউ বলতে পারে এই দেড় হাজার বছর এই সমস্যাটা হবে তারা ওই দেড় হাজার বছর আগে তারা জেনে ফেলেছেন তারা আলিমুল গায়েব ছিলেন আর তারা এই সমাধানটা আগে দিয়ে গিয়েছেন এই কথা কি কেউ বলতে পারবে কখনো বলতে পারবে না আজকের যুগের ফয়সলা সেই যুগের লোকেরা কেমন করে দেবে এর চড়া মূর্খতা ছাড়া কিছু নয় এখানে আল্লাহ সুবাহ এই আয়াতের মাধ্যমে এটা স্পষ্ট করে দিয়েছেন দিন যখন বিজয়ী হয়ে যাবে ইমানদারদের মধ্য থেকে একদল তারা তাদের খলিফার আশপাশে থাকবে খলিফার যদি যুদ্ধে বের হন খলিফার সাথে একদল থাকবে যদি তিনি নিজ দেশে অবস্থান করে জিহাদের বাহিনীগুলো প্রেরণ করেন যাদেরকে জিহাদের বাহিনীর তালিকাভুক্ত করা হয়েছে তারা জিহাদের অভিযানে বের হবে বাকিরা খলিফার আশপাশে থাকবে এটা হল ফায়সালা যাতে করে মুসলিম রাষ্ট্রের ভিতরে কোন ধরনের কাফের মুশ্রিকের কোন চর ডুকে পিছনে খালি পেয়ে তাদের মধ্যে কোন ফ্যাক্টা সৃষ্টি করে দিতে না পারে এই জন্য একটা সার্বজনীন একটা ফয়সালা যে অঞ্চলটি বিজিত হয়েছে সেখানে সুরক্ষা করার জন্য এক দল থাকবে আর অভিযান পরিচালনা করবে আরেকটা দল যাতে কোনো দিকে আল্লাহ দুশ্মনরা কোনোভাবেই আর মুসলমানদের ক্ষতি করার সুযোগ পাবে না এতে করে যারা এইখানে থাকলো আবদুল্লাহ ইবনে আব্বাস এবং মুজাহিদ এই দুইজনের ব্যাখ্যাটা দুই ধরনের আমি করেছি দুই ব্যাখ্যাটা দুইজন দিয়েছেন দুইটার সমান প্রয়োগ এখানে হয়ে যায় এই ফয়সালার মাধ্যমে যারা খলিফাতুল মুসলিমিনের কাছে থাকলো আভ্যন্তরীণ সমস্যাগুলোর সমাধান করলো আভ্যন্তরীণভাবে যে কোনো ধরনের বিদ্রোহের আশঙ্কা থাকলে সেগুলো দমন করলো আভ্যন্তরীণ কোন ফেতনা শুরু করার সুযোগ যদি কেউ পায় সেগুলাকে দমন করল একদিকে এই বাহিনী তাদের এই অবস্থার আলোকে তারা একটা অভিজ্ঞতা অর্জন করবে আর যেই দুল ময়দানে গেল সেখানে ময়দানে একটা অভিজ্ঞতা তার অর্জন করবে তাদের সেখানকার অভিজ্ঞতা এদের কাছে এসে তারা শিক্ষা দেবে জানাবে আর এর তারা যখন ফিরে আসবে তখন এরা তাদের অভিজ্ঞতার কথা তাদেরকে পৌঁছাবে এই দুইজনের এই দুই ব্যাখ্যার মধ্যে মৌলিকভাবে কোনো তফাত নেই আসলে বাস্তব এটা একটা সমন্বিত একটা ফায়সালা মাত্র তো এখানে মূল কথাটা হলো দিন বিজয়ী হওয়ার পর কিন্তু বিজয়ের আগে যখন যেইভাবে নির্দেশ দেওয়া হবে ইং ফিরো ফিফা ফাওয়াচ্ছে কয়লা তোমরা বেরিয়ে পড়ো তোমাদের প্রস্তুতি হালকা হোক অথবা ভারী তোমরা যুবক হও অথবা বৃদ্ধ যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো অথবা সাথে সাথে তোমরা সকলে সম্মিলিতভাবে একই বাহিনীভুক্ত হয়ে বের হও অথবা ছোট ছোট দলে বিভক্ত হয়ে বের হও তোমরা বেরিয়ে পড়ো যুদ্ধের জন্য এবং যেভাবেই হোক যদি দিনের বিজয়ের প্রয়োজনে সম্মিলিতভাবে সকলকে একই অভিযানে বের হতে হয় তাহলে সেই সময় একই সাথে বের হতে হবে আর যদি দিন বিজয়ী হয় ছোট বাহিনী প্রেরণ করে যদি শত্রুকে দমন করা যায় পরাভূত করা যায় তাহলে সেই ছোট বাহিনী প্রেরণ করতে হবে যে কৌশল যখন প্রয়োজন হবে সেই কৌশল প্রয়োগ করা কিন্তু এখানে নির্জীব কিছু ছাত্র কিতাবের পাতার উপর পড়ে থাকবে এই কথাই আয়াতে বলা হয়নি এখান থেকে একটা কবিতা বানানো হয়েছে মোরঙ্গে হাম কিতাব উপর অরপ হগা কাপন উপর এটা একটা সম্পূর্ণ করি একটা কবিতা আমরা কিতাবের উপরই আমরা মৃত্যুবরণ করব মানে পড়বো এমন ভাবে পড়তে পড়তে কিতাবের উপর মরে পড়ে থাকবো আর কাপনের উপরে আমরা হব লাকড়ি মানে পড়তে পড়তে আমরা এমন ভাবে নির্জীব হয়ে যাব আমাদের দেহ শুকিয়ে কাঠ হয়ে যাবে তবু আমরা কিতাব ছাড়ব না পড়তে পড়তে শুকিয়ে কাঠ হয়ে যাব তখন কাপন দিয়ে আমাদের কাঠগুলোকে শুধুমাত্র পেছানো হবে এই ধরনের গাঁজাকুরি কবিতা বানিয়ে ছাত্রদেরকে পড়াশোনার দিকে মনোনিবেশ করা হয় অথচ এই আয়াতে যেই দিকে দৃষ্টি দেওয়া হয়েছে সেটা হল মুসলমানদের হাতে অস্ত্র তুলে দেওয়ার কথা বলা হয়েছে তারা অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ময়দানে যাবে বাহিনীভুক্ত হয়ে যুদ্ধ কৌশল হিসেবে ছোট ছোট দলে বিভক্ত করে বিভিন্ন অভিযানে বের করে দেওয়া হবে আর সাথে সাথে সেখানে তারা জ্ঞান অর্জন করবে যুদ্ধের ময়দানেও যাবে সাথে সাথে এলিম অর্জন করবে যারা ইসলামী রাষ্ট্রের আভ্যন্তরীণ নিরাপত্তার দায়িত্ব করবে অভিযানে বের না হয়ে সেখানে নিরাপত্তার দায়িত্ব পালন করবে আবার দিনের জ্ঞান অর্জন করবে এলিম অর্জন এবং জিহাদ দিনের সুরক্ষা নিরাপত্তা দুইটা একসাথে এটা করবে এই কথাটাই এই আয়াতের মধ্যে স্পষ্ট করা হয়েছে এরপর দেখেন আল্লাহ সুবাহ করছেন يا أيها الذين آمنوا قاتلوا الذين يلونكم من الكفار وليجدوا فيكم غلظة واعلموا أن الله مع المتقين হে ইমানদারগণ তোমাদের সাথে মিশে থাকা কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করো তারা যেন তোমাদের মধ্যে কঠোরতা দেখতে পায় জেনে রাখো আল্লাহ মুস্তাকিনদের সাথেই রয়েছেন এটা একটা চূড়ান্ত সিদ্ধান্ত কোন প্রকারের শর্ত সরাই ছাড়া আল্লাহর পক্ষ থেকে এটা সুরায় তবার একশো তেইশ নাম্বার আয়াত এই সুরায় মোট আয়াত একশো উনত্রিশ একেবারে শেষ পর্যায়ে চূড়ান্ত সিদ্ধান্তকারী সুরার একেবারে শেষ পর্যায়ে এসে আল্লাহ চূড়ান্ত সিদ্ধান্ত দিয়েছেন যে তোমাদের সাথে মিশে থাকা কুফারদের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করো এবং তাদের প্রতি কোন প্রকারের দয়া মায়া সহনশীলতা সহানুভূতি প্রদর্শন করবে না তারা যেন তোমাদের মাঝে প্রচুর প্রচন্ড কঠোরতা দেখতে পায় এটা চূড়ান্ত সিদ্ধান্তকারী একটা ফায়সালা একদল ইসলামী চিন্তাবিদ এরা কাপুরুষ ইহুদি খ্রিস্টানদের লেখনির কাছে তারা পরাজিত তাদের জবাব দেওয়ার মতো সৎ সাহস তাদের নেই তাদের ইমান এত সজীব সতেজ নয় যেই কারণে তারা এই আয়াতের কাছে আসলেই তারা শঙ্কিত হয়ে পড়ে বিত হয়ে পড়ে এখন কোন প্রকারে তাদের চেহারাটা গিলাপ দিয়ে ডাকার চেষ্টা করে কারণ এর পূর্বে জিহাদের কেতালের আদেশগুলোর সাথে কিছু শর্ত আছে কিছু প্রেক্ষাপট আছে একটা অবস্থা সেখানে আছে সেইগুলোতে তারা খুব মজা পায় সেইগুলোর মধ্যে তারা নতুন নতুন কিছু শর্ত সরাইয়ে জুড়ি দিয়ে তারা ইসলামের জিহাদ এবং কেতালকে আত্মরক্ষামূলক জিহাদ হিসেবে তারা দাবি করে যেটা ইহুদি খ্রিস্টানদের ভয়ে তারা এটা করে কিন্তু তারা বুঝে যে ইসলামের জিহাদ এবং কেতাল এটা আত্মরক্ষামূলক ভাবে করা হয়নি এটা আক্রমণাত্মক কারণ এই কেতালের উদ্দেশ্য হল সুস্পষ্ট এই পৃথিবীর মানুষ আল্লাহ সৃষ্টি করেছেন মানুষের এই দুনিয়ায় জীবন যাপনের যে সময়টা হায়াতে জিন্দগি তা আল্লাহ নির্ধারণ করেছেন মানুষের মৃত্যুর সময়টা আল্লাহর কাছে নির্ধারিত আর এই সময়ের মধ্যে মানুষের যা কিছু প্রয়োজন সবকিছু আল্লাহ সরবরাহ করছেন তার সকল প্রয়োজন আল্লাহ প্রয়োজন পূরণ করতেন সে তো এই মানুষ কার গুলামি করবে কার হুকুম মেনে চলবে এটা সর্বজন বিদিত সাধারণ যুক্তির দাবি এটা যিনি সৃষ্টি করেছেন যিনি লালন পালন করছেন যিনি প্রয়োজন পূরণ করছেন যিনি জীবন দিয়েছেন মৃত্যু দেওয়ার মালিক যিনি মানুষ শুধুমাত্র গুলামি করবে তারই আর কারণ নয় মানুষ তারই মতো আর একটা অক্ষম মানুষের গুলামি করতে পারে না এটা সম্পূর্ণ অন্যায় সে আর একটা মানুষের গুলামি করবে সে তো তারই মতো অক্ষম তার চিন্তা শক্তি সীমাবদ্ধ সে আজকের চিন্তা করতে পারে কালকের চিন্তা করতে পারে না সে আজকের সমস্যাটা তার সামনে আছে সেটা ভাবতে পারে আগামীকালকের সমাধান সে দিতে পারে না তাহলে কোন মানুষ কিভাবে সে আইন তৈরি করবে এটা যে অসম্ভব মানুষের পক্ষে সম্ভব নয় এটা মানুষই আজকে প্রমাণ দিচ্ছে তারা আজকে একটা আইন তৈরি করে কাল এটাকে আবার পরিবর্তন করে কেন তার চিন্তাটা অতি সীমিত চিন্তা শক্তিটা অতি সীমাবদ্ধ অতি সংকীর্ণ তার যোগ্যতা মেধা এটা একেবারেই সংকীর্ণ তার কোনো এমন যোগ্যতা নাই ক্ষমতা নাই যে পরে কি হবে সেটা ভাবার মতো চিন্তা করতে পারে তারা কোনোদিনই পারে না এই জন্য এই দুনিয়ার মানুষ যাতে স্বাধীনভাবে তার আকিদা বিশ্বাস পোষণ করতে পারে তার আকিদা তার ইমানের পথে কেউ যাতে প্রতিবন্ধক না হয় এমন কোন শক্তির অস্তিত্ব যাতে এই পৃথিবীতে না থাকে এই জন্য ক্রেতালের প্রয়োজন এই ক্রেতালের মাধ্যমে মানুষের আকিদা পরিবর্তন করা হয় না কারো ঘাড়ের উপর তরবারিটা রেখে দিয়ে বলা হয় না তুই এখন ইমান আন না হলে কেটে ফেললাম এই কথা বলা হয় না বরঞ্চ ইসলামের ক্রেতাল এটা সুস্পষ্ট একটা লক্ষ্যকে সামনে রেখে পরিচালিত হয় সেটা হলো এই পৃথিবীর মানুষ যেন স্বাধীন পাবে যা আল্লাহ জন্মগতভাবে তাকে দান করেছেন তার জন্মগত সেই স্বাধীনতাটা চিন্তার স্বাধীনতা লাভ করতে পারে স্বাধীনভাবে চিন্তা করে যেন তার আঁকিদা পোষণ করতে পারে সেই আঁকিদার প্রতি যাতে কেউ বাধা দিতে না পারে প্রতিবন্ধকতা সৃষ্টি করতে না পারে আল্লাহর প্রতি ইমান এটা মানুষের স্বাভাবিক দাবি মানুষ যখন আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে বাস করে যখন চতুর্পাশে আল্লাহর এই সৃষ্টিগুলোর দিকে সে একটু থাকায় দেখে চিন্তা করে সে আল্লাহর অস্তিত্বের সন্ধান পায় ইন্নাফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি واختلاف الليل والنهار لآيات لأولي الألباب الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض আসমান এবং জমিনের সৃষ্টি রাত ও দিনের আবর্তনের মধ্যে রয়েছে জ্ঞানীদের জন্য নিদর্শন যারা দাঁড়িয়ে বসে শুয়ে আসমান এবং জমিন এবং এর মধ্যে যা কিছু আছে তার সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে তারা গবেষণা করতে করতে ভাবনায় লিপ্ত থাকতে থাকতে এক পর্যায়ে তারা বলে উঠে রব্বানা মা খালাক্তাহাদা হে আমাদের রব তুমি এগুলোর কোনো কিছুই অনর্থক সৃষ্টি করো নাই এই সৃষ্টি কোন নিয়ে যখন সে ভাবে আল্লাহর অস্তিত্বের সন্ধান পায় আমরা যদি দেখি যত প্রকারের গাছ গাছালি তরুণতা আছে সবগুলোর দিকে একটু থাকিয়ে দেখি যত উঁচু গাছ হোক তার মাথাটা ঝুঁকি আছে শেষ দায় নত যত উঁচু গাছ উপর দিকে উঠে কিন্তু সব সময় তার মাথাটা কিন্তু ঝুলানো থাকে তরুলতা যা আছে দেখবেন তার পত্র পল্লব সম্প্রসারিত হচ্ছে কিন্তু সেই পাতাগুলো এইভাবে বের হয়ে দেখেন এই বাঁকা হয়ে হয় এইভাবে শ্রদ্ধায় পড়ে যায় রুক এবং শ্রদ্ধায় গাছের প্রতিটি পাতা তরু তরুলতা ঘাস যা আছে সবকিছুর দিকে তাকান দেখবেন সবকিছু প্রতিটি মুহূর্তে আল্লাহকে চেষ্টা করছে আল্লাহর এই সৃষ্টি জগতে চতুষ্প জানুয়ার গুলোর দিকে তাকান সে যত বড়ই হোক তার মাথাটা সামনের দিকে ঠেস দাদমনত সে মাথাটা ঝুঁকে রাখছে সামন দিকে দু পায়ের জীবগুলোর দিকে তাকান সেগুলো দেখবেন মানুষ ছাড়া বাকি যেগুলো আছে সবগুলোর মাথা সামনের দিকে ঝুঁকানো দেখবেন তার আল্লাহকে প্রতিনিয়ত চেষ্টা করে চলেছে যদি একটি মানুষ এই ভাবনায় যায় চিন্তা করে এত সৃষ্টিকুলের সবকিছু কেন তার মাথাটা নিজ দিকে ঝুঁকিয়ে রেখেছে কোন সত্তাকে তারা চেষ্টা করছে তাহলে মানুষ আশরাফুল মাখলুকাত সে তার মাথা তখন উঁচু করে রাখতে পারে না তার ভাবনা চিন্তার ফসল এটাই হবে তার মাথাটাও সমগ্র সৃষ্টিকুলের সাথে মিলে মিতালি করে বন্ধুত্ব করে তার মাথাটাও সামনের দিকে সে ঝুঁকিয়ে দেবে আল্লাহর সাক্ষাতে তার শেষ দায় পড়ে যাবে এটাই তার সেই চিন্তা শক্তির দাবি হবে মানুষের সহজাত প্রবৃত্তি সে স্বাধীনভাবে চিন্তা করে ভাবে কিন্তু এই দুনিয়ায় শয়তানি শক্তি মানুষের ওই স্বাধীন চিন্তার প্রতি প্রতিবন্ধক তারা মানুষকে তারা স্বাধীনতার কথা বলে কিন্তু তাদেরকে চিন্তার গুলামিতে আবদ্ধ করে তারা স্বাধীনতার নামে মানুষকে আরো কিছু সংখ্যক মানুষের গুলামির জিঞ্জিরে আবদ্ধ করে আল্লাহর পথে ত্রিতালের উদ্দেশ্য হল যেই মানুষগুলোকে কিছু সংখ্যক মানুষ তাদের নিজের দের গুলামিতে আবদ্ধ করে রেখেছে তাদের সেই গুলামির জিঞ্জির গুরু ছেলে ফিরে দেওয়া সেই গুলামির জিঞ্জির গুরু ছেলে ফেলে দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে মানুষকে বা স্বাধীনভাবে তার আকিদা গ্রহণ করার আল্লাহর ওয়াহদানিয়ত গ্রহণ করার সুযোগ করে দেওয়া মানুষ বুঝে শুনে যেন আল্লাহকেই তার একমাত্র ইলা হিসেবে গ্রহণ করতে পারে সেই সুযোগ করে দেওয়া আমরা সহজভাবে যদি একটু চিন্তা করি আমাদের এই দেশ যদি এদেশে আজকে আল্লাহর কোরআন এবং রাসুলের সন্ন্যার ভিত্তিতে রাষ্ট্র পরিচালনা করা হয় এদেশের অধিকাংশ সাধারণ মানুষ যারা দুর্বল অসহায় আজকে তাহুতে শাসনের দ্বারা তারা নিপীড়িত নির্যাতিত যারা আজকে রাজনৈতিক নেতাদের শোষণের যাতা গোলে তারা নিষ্পেষিত অর্থনৈতিকভাবে তারা শোষিত বঞ্চিত এই সকল মানুষগুলো কি সাপ ছেড়ে বাঁচবে না তারা কি ইসলামের শোষিত ছায়াতলে আশ্রয় নেবে না যখনই সুযোগ পাবে এদেশে কোরআনের আইন চালু হয়েছে রাসুল্লাহ সাল্লু নবুয়তের ভিত্তিতে খুলাফায় রাশিদিনের খেলাফতের আদর্শের ভিত্তিতে এখানে দিন বিজয়ী হয়েছে এদেশের অধিকাংশ মানুষ সেই দিন মেনে নেবে কিন্তু আজকে এই মানুষগুলোকেই এই তাগতি শক্তি ব্যবহার করছে ইসলামের বিপক্ষে আর তারা ইচ্ছার বিরুদ্ধে ব্যবহৃত হচ্ছে আমরা কি দেখি তাগুতের অনেক বাহিনী লোকেরা আমাদের কাছে অসহায়ত্ব প্রকাশ করে কি বলে ভাই আমরা তো সব বুঝি আমরা তো মুসলমান কিন্তু কি আর করব পেটের দায়ে চাকরি করি যেই কারণে বুঝার পরেও না বুঝার বান করি কিছু করতে পারি না বড় অসহায় তা সে অসহায়ত্ব প্রকাশ করে যে কিছু করতে পারছি না তাহুতের গুলো আমি করি আর করছি পেটের তাগিদে করছি সেই লোকটি যখন দিন মানার সুযোগ পাবে তার এই দায়িত্ব পালন করবে সে দিন পালনের জন্য দিন মানার জন্য সেই সুযোগটা যখন পাবে সে সবার আগে এগিয়ে আসবে ইনশাল্লাহ অসংখ্য মানুষ আজ এই তাগুতের জুলুমের শিকার তাগুত তাদেরকে বাধ্য করছে তাগুতের গুলামি করার জন্য আর ক্রেতাদের উদ্দেশ্যটাই হল যেই তাগুত সৃষ্টির সারা এই মানুষকে তার গুলামির জন্য বাধ্য করছে ওই তাগুতের অস্তিত্বকে দুনিয়া থেকে নির্মূল করে দেওয়া ওই শক্তির সকল উৎসকে চুরমার করে দেওয়া কুফরি শক্তির সকল ভিত্তিকে ব্যঙ্গে খান খান করে দেওয়া কুফারদের মসনদে তাগুত যাতে এই দুনিয়ায় আর কোনদিন মাথা উঁচু করে দাঁড়াতে না পারে এই জন্য তাদের সকল ভিত্তিকে দুলিশ্বাস করে দেওয়া এই উদ্দেশ্যে কেতাল কেতালের মাধ্যমে মানবতার জয় গান গাওয়া হয় যদিও মনে করা হয় কিছু সংখ্যক মানুষের মতো দেখতে কিছু পশুকে জবাই করা হচ্ছে এরা মানুষ নয় এরা মানবাকৃতির হিংস্র জানোয়ার যারা আল্লাহর গুলামি করে না এরা মানবাকৃতির এক প্রকারের পশু দেখতে মানুষের মতো এরা পশুর চেয়ে অদম এগুলোকে হত্যা করলে মানুষ জীবন লাভ করে মানব সমাজে শান্তি আছে নিরাপত্তা আছে মানব সভ্যতার উৎকর্ষ সাধিত হয় এই মানবাকৃতির পশুগুলোর কারণে মানবতা আজ পদদলিত চতুর্দিকে কান্নার হাহাকার রুল শুধুমাত্র এই মানবাকৃতির পশুদের কারণে আর এই কেতাল আল্লাহ ফরজ করে দিয়েছেন এই জন্য যাতে মানবাকৃতির এই পশুগুলোকে এই দুনিয়া থেকে নির্মূল করা হয় এদেরকে হত্যা করে আল্লাহর জমিনকে যেন পবিত্র করা হয় আর আল্লাহর বান্দারা যেন আল্লাহর গুলামি স্বাধীনভাবে করতে পারে নির্বিঘ্নে করতে পারে বাধাহীনভাবে করতে পারে এই জন্যই একতাল আল্লাহ সুবাহ এখানে সুন্দর একটা পদ্ধতি দিয়েছেন এই কেতালের জন্য যে হে ইমানদারগণ তোমাদের সাথে যারা মিশে আছে সেই কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করো তাদেরকে হত্যা করো মানুষের সাথে মিশে আছে দুই ধরনের এক হল অবস্থানের দিক থেকে নিকটবর্তী মানুষের অবস্থানের দিক থেকে নিকটবর্তী আরেকটা হল তার আত্মীয়তা সম্পর্কের দিক থেকে নিকটবর্তী আমাদের এই ভূমিতে এখন সবচেয়ে বেশি প্রয়োজন যে জিনিসটি অবস্থানের দিক থেকে নিকটবর্তী যেই কুফার গুলো রয়েছে এরা হলো প্রথম আমাদের প্রতিবন্ধক এই জন্য এদের বিরুদ্ধে যুদ্ধ করা এরপর নিজেদের আত্মীয় স্বজন পরিবার পরিজনের মধ্যে যারা আল্লাহ দিনের বিরোধিতা করবে প্রতিবন্ধক হবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা সে নিজের পরিবারের লোক হোক আত্মীয় স্বজন হোক তার বিরুদ্ধে যুদ্ধ করা যদি সে এ পথে প্রতিবন্ধক হয় এই উভয় আমাদের নিকটবর্তী উভয়ই মিশে আছে অবস্থানের দিক থেকেও আবার আত্মীয়তার সম্পর্কের দিক থেকেও উভয়কে এটা এই মিশে থাকাটা এমন একটা আপেক্ষিক বিষয় এক হল আমাদের সাথে মিশে আছে প্রথম আমরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করব এদেরকে পরাজিত করার পর যখন আমরা দিনকে বিজয়ী করব সেই বিজয়ী দিনের সীমানা যেই পর্যন্ত যাবে সীমানার সাথে যে সম্পৃক্ত যে অঞ্চলগুলো থাকবে তারা হলো তখন আমাদের সাথে নিকটবর্তী তখন তাদের বিরুদ্ধে এইভাবে মুসলিম রাজত্বের সীমানা সম্প্রসারিত হবে যতক্ষণ পর্যন্ত সারা বিশ্বে দিন বিজয়ী না হয় ততদিন পর্যন্ত একাতাল চালিয়ে যেতে হবে রাসুল্লাহ সাল্লাহ আলহাসাল্লাম এই সুন্নার ভিত্তিতে কাজ করেছিলেন এটা ছিল রাসুলের সুন্না প্রথমত নিজের সেই সকল লোক যারা নিজের একেবারে মিশেছিল নিজের সাথে মক্কার কুরাইশ দ্বিতীয় হল তার আত্মীয়তার সূত্র ছিল আবদ্ধ তাদের সাথে যুদ্ধ করেছেন কারণ প্রথমে তারাই ইসলামের মোকাবেলায় প্রথম এসেছে এরপর মদিনার আশপাশের অঞ্চলে যে সকল ইহুদি গুত্রগুলো ছিল তারা মদিনার নিকটবর্তী এরপর তাদের উপর সম্প্রসারিত হচ্ছে একের পর এক খাইবার দখল হল এরপর মক্কা বিজয় হল মক্কা বিজয়ের পর হাওয়াদিন গুপ্তের উপর সে অভিযান চালানো হলো সেখানে বিজয় লাভ করা হলো বনি মুস্তালিফ বনি সাকিফ তায়েফ বিজিত হল একের পর এক বিজয় অভিযানগুলো চলল এক বছর পরেই পরাশক্তি রুম বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ তাও আবার আরব সীমান্ত অতিক্রম করে সিরিয়া ভূখণ্ডে তাবুকে যেখানে ছিল রুমক বাহিনীর সীমানা সেইখানে সেখানে রুমক বাহিনী মুসলিম বাহিনীর অবস্থা দেখে ভীত হয়ে তারা পালিয়ে গিয়েছিল তখন মুসলমানদের অধিকারে চলে আসে আশপাশের সকল অঞ্চলগুলো চলে আসে সিরিয়া এরপরে ইয়ামামা মিশর কোন অঞ্চল বাহরাইন কোন কিছু আর বাকি থাকে নাই আবু বকর রাজি আল্লাহর সময়ে ইরান দখলে আসলো ওমর রাজি আল্লাহর সময়ে পশ্চিম দিকে বিজয় অভিযান চললো পূর্ব দিকে বিজয় অভিযান চললো একেবারে রুমক রুমের অঞ্চলগুলো পর্যন্ত মুসলমানদের দখলে আসলো যা রাসুল্লাহ সাল্লাহ বলেছিলেন যে কোনো আর কিসা থাকবে না এই কিসার পর কোন কাইসার থাকবে না এই কাইসারের পর পারস্য সম্রাট হল কিসরা আর রুমের সম্রাটের নাম ছিল কাইসার কাইসার এবং কিসার পতন হবে এবং তাদের সঞ্চিত ধনবান্ডার তোমাদের পদতলে চলে আসবে তাই এসেছিল হজরত উমর রাজি আল্লাহ সময়ে তাদের সকল ধনবান্ডার মুসলমানদের হাতে আসার পর উমর রাজি আল্লাহ আনহু ইনসাফের ভিত্তিতে মুসলিম মিল্লাতের মধ্যে সেই সম্পদগুলো তিনি বন্টন করে দিয়েছিলেন এইভাবে বিজয় অভিযান চলল উসমান রাজি আল্লাহ আনহুর সময়ে সবচেয়ে বেশি সম্প্রসারিত সেই সময় হয়েছে আরো দিকে দিকে ইসলামের পতাকা নিয়ে মুসলিম বাহিনীগণ গিয়েছেন দিনের পতাকা উড়িয়েছেন ইসলামী রাজ্যের সীমানা বিস্তৃত হয়েছে একই খলিফার শাসন আদিনে সব ছিল কিন্তু এরপর কিভাবে খণ্ড বিখণ্ড হল এই ইতিহাসগুলি আমাদের সবচেয়ে বেশি ভাবনার এর প্রধান কারণ হল খলিফাগণ পরবর্তী খলিফারা যখন খেলাফত আলামন মিনহাজ নবুয়াত থেকে বিচ্ছুত হন বিচ্ছুতির প্রধান প্রথম কাজ যেটা ছিল সেটা হল বায়তুল মাল এটা বড় বিপজ্জনক বিষয় বায়তুল মালকে নিজের আমানত মনে না করে এটাকে ব্যক্তিগত সম্পদ মনে করেছেন আর খলিফাগন খলিফাতুল মুসলিমিনগণ এটাকে আমানত মনে করতেন খলিফাতুল মুসলিমিন হজরত উমর রাজি আল্লাহ বায়তুল মাল থেকে ভাতা কতটুকু নিতেন সাধারণ একজন নাগরিক যেই পরিমাণ বাতা পেত সেই পরিমাণে নিতেন এর চেয়ে বেশি তিনি নিতেন না আবু বকর খলিফা হওয়ার পর তিনি কাপড়ের ব্যবসায়ী ছিলেন কাপড়ের বুঝা মাথায় নিয়ে বাজারে যাচ্ছেন তিনি খলিফাতুল মুসলিমিন লোকজন তাকে আটকাছে রাস্তায় আপনি খলিফাতুল মুসলিমিন আপনি কাপড়ের ব্যবসা করবেন বাজারে গিয়ে খেলাফতের দায়িত্ব পালন করবেন কখন আপনি বায়তুল মাল থেকে ভাতা নেন তিনি বললেন তোমরা তোমাদের পরিবার পরিজন চালাও এই জন্য তোমরা রুজি রোজগার করো আমারও তো পরিবার আছে আমার পরিবার চালানোর জন্য আমার রুজি রোজগারের প্রয়োজন না তারা সকলেই বলল যে হ্যাঁ এটা আপনার প্রয়োজন কিন্তু সেই প্রয়োজন বায়তুল মাল থেকে পূরণ করবেন আপনি যদি বাজারে গিয়ে ব্যবসা করেন এই সময়টা তো আপনি খেলাপথের দায়িত্ব পালন করছেন না তাহলে তো এটা আপনার দায়িত্ব পালন হলো না আপনি আপনার দায়িত্বটা আমানতদারির সাথে পালনের জন্যই এই খলিফা হওয়ার পর আপনার ব্যবসা করতে পারেন না আপনার ব্যবসা ছাড়েন কাপড়ের বুঝা রাখেন আপনি খেলাফতের দায়িত্ব পালন করেন আপনার প্রয়োজন বায়তুল মাল থেকে পূরণ করা হবে এইভাবে ইসলামের খলিফাগণ বায়তুল মালকে তারা আমানত হিসেবে ব্যবহার করেছেন কিন্তু এরপরে আমি নাম বলবো না হয়তো অনেকে অনেক ভিন্ন একতলাপ শুরু হতে পারে এই জন্য হজরত আলী রাজি আল্লাহ তালানহুর পরে আর সে আমানতদারি থাকেনি সেই আমানতদারি তখন শেষ হয়ে যায় এর আগের খলিফাগন কেমন ছিলেন তাদের আশপাশে কোন ধরনের নিরাপত্তা বাহিনী ছিল না বিদেশ থেকে দূত এসেছিল আমিরুল মুমিনিন হজরত উমরের কুজে এসে তিনি কুচ করছেন মদিনায় লোকদেরকে জিজ্ঞাসা করছেন আপনাদের বাদশার প্রাসাদ কোথায় লোকেরা বলল আমাদের কোনো বাদশা নাই বলে তোমাদের কি আছে বলে আমাদের আছেন খলিফা তাহলে ঠিক আছে খলিফার ওই প্রাসাদটাই দেখে দেও বলল আমাদের খলিফার কোনো প্রাসাদও নাই বলে থাকেন তিনি কোথায় ওনার একটা ছোটখাটো একটা কুড়ে ঘর আছে জরাজীর্ণ ঘর আছে সেই ঘরেই থাকেন আর অধিকাংশ সময় তিনি জনগণের কাজে ব্যস্ত থাকেন আর পাওয়া যায় ওনাকে মসজিদে সালাতের সময় আর একজনকে জিজ্ঞাসা করলো আমি খলিফাকে পাবো কেমন করে একজন বলল কিছু আগে তো দেখেছিলাম ছাগল সরাতে ওইদিকে গিয়েছেন তো এখন তো সালাতের সময় হয়ে গেছে হয়তো মসজিদে চলে আসতে পারেন তো শেষ পর্যন্ত সে কুস্তে কুস্তে মসজিদে গেল গিয়ে দেখে খলিফাতুল মুসলিমিন অনেক তালি দেওয়া একটা জামা গায়ে সেই লোক এখন বাচ্চা সম্পর্কে তার যে ধারণা রাজ দরবার সম্পর্কে তার যে ধারণা সেই ধারণার ভিত্তিতে সে এখানে আসছে কিন্তু এখানে কিছুই আর পাচ্ছে না শেষ পর্যন্ত উমর রাজি আল্লাহ আনহুর কাছে সে বসল মাটির বিছানায় সেখানে কোনো ধরনের সেই লাল গালিচার কোনো আয়োজন নাই সেখানে রাজিও কোনো সেখানে বসার সেই বালাখানাও নাই এটা ছিল খলিফাদের অবস্থা কিন্তু পরবর্তী সময়ে বিশেষ করে ওমাইয়া খেলাফতের সময়ে যখন বায়তুল মাল হয়ে গিয়েছিল ব্যক্তিগত সম্পদ তারা বুক বিলাসে মত্ত হয়েছিলেন তাদের প্রাসাদগুলো তখন দাস দাসীতে ভরপুর ছিল তাদের প্রাসাদের দ্বার রক্ষী ছিল গেট ছিল পাহারাদার ছিল নিরাপত্তা বাহিনী ছিল খেলাফত থেকে রাজতন্ত্রের রূপান্তর এইভাবে হয়েছিল প্রথম যে পতনটা ঘটে সেটা হল বাইতুল মাল থেকে বায়তুল মালকে নিজের ব্যক্তিগত সম্পদ মনে করা হয়েছে আর যখন ব্যক্তিগত সম্পদ মনে করে বায়তুল মাল ভোগ করা শুরু হয়েছে তখন একটা লাভ শুরু হয়েছে তখন অনেকেই মনে করে এই বায়তুল মালে আমারও তো অধিকার আছে আশপাশে যারা ছিল সকলে এখানে কিছু ভাগ চায় এইভাবে বায়তুল মালের মধ্যে ভাগ বসাতে গিয়ে মতভেদ শুরু হয় আর সেই এখতলাফ থেকেই মুসলমানদের রাজ্যগুলো দুর্বল হতে থাকে এতদিন মুসলমানদের বাহিনীগুলোর আওয়াজ শুনেই তাদের ঘুরার খুরের আওয়াজ শুনে কুফার বাহিনী ভীত সন্ত্রস্ত থাকত তারা প্রতি মুহূর্তে পরাজয়ের গ্লানিতে তারা মুক্ত আর বিভিন্ন অঞ্চলগুলো মুসলমানদের জন্য তারা খালি করে দিত মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করা সাহস করত না এইভাবে দিনের পতাকা দিকে দিকে উদ্দিন হয়েছিল দিনের আওয়াজ চতুর্দিকে এইভাবে প্রসার লাভ করেছিল কিন্তু যখন খলিফাগণ দুনিয়া পূজারি হয়ে গেলেন শেষ পূজা শুরু করে দিলেন বুক বিলাসে মুক্ত হলেন অর্থনৈতিক ভাবে এবং নারী লুবে তারা মুক্ত হলেন বাসবাসীতে তারা বৈষ্কৃত থাকা পছন্দ করলেন তখন এই একতলাফ আসলো দ্বিতীয় বিপদ একতলাফ আর সেই একতলাফ যখন শুরু হলো আর দন্তরীণ ভাবে তখন দুনিয়ার কুকফররা তারা মাথা উঁচু করে দাঁড়ালো তারা চিন্তা করলো এখনই আমাদের সময় এসে গেছে আবার তাই দুনিয়ার কুফফারগঞ্জে তারা ছিল বিচ্ছিন্ন বিক্ষিপ্ত তারা এখন আবার পরস্পরে মত বিনিময় করতে থাকলো ঐক্যবদ্ধ হওয়ার চিন্তা করতে থাকলো এইভাবেই তারা তাদের সম্মিলিতভাবে তারা সিদ্ধান্ত নিল আর পরবর্তী সময়ে মুসলমানদের এই বিচ্ছিন্নতার সুযোগে তারা বিভিন্ন দিকে তারা হানা দিতে থাকলো মুসলিম শাসন এর রাজত্ব তখন সংকুচিত হতে থাকে এইভাবেই মুসলমানদের পতন শুরু হয় এই সমস্যাগুলো আমাদের সামনে থাকা দরকার যতক্ষণ মুসলমানগণ তারা কেতালের ময়দানে ছিলেন ততক্ষণ দিনের বিজয় হয়েছিল দিন সম্প্রসারিত হয়েছিল মুসলিমগণ ইজ্জত সম্মানের সাথে দুনিয়া শাসন করেছিলেন আর যখন তারা কেতাল ছেড়ে দিয়ে দুনিয়ায় বুক বিলাসে মত্ত হয়েছেন তখনই তারা লাঞ্ছিত অপমানিত হয়েছেন রাজত্ব হারিয়েছেন বঞ্চিত হয়েছেন নিগৃহীত হয়েছেন যার গ্লানি আজও মুসলমান জাতিকে বুক করতে হচ্ছে যারা এই বুক বিলাসে মত্ত হয়েছিলেন মুসলিম শাসন লাভ করার পর এরা নিন্দিত দীক্ষিত হওয়া উচিত অত এদের কারো সমালোচনা করলে অনেকের আবার আতে লাগে কিন্তু এদের পদস্কলনের কারণেই দুনিয়ায় ইসলামের পতন হয়েছিল এই জন্য আমাদের আজ প্রয়োজন যে জিনিসটির সেটা হল আবার পুনরায় খোলাফায় রাশেদিনের মতো সাহাবাইকেরাম রাজি আল্লাহ তালাহুমদের মতো যুদ্ধের জন্য তৈরি হওয়া সর্বাবস্থায় নিজের শক্তি সামর্থ্য যোগ্যতাকে একত্রিত করা সম্মিলিত করা আজকে প্রয়োজন সবচেয়ে বেশি একটা মুসলমানদের জামাতের প্রয়োজন একটা মুসলিম সমাজের যদি মুসলিম জামাত হয় আর মুসলিম সমাজ প্রতিষ্ঠিত হয় ইসলামের বাস্তব রূপ সেখানে প্রতিষ্ঠিত হবে সেখানে ফেঁকা প্রতিষ্ঠিত হবে শরীয়ত বাস্তবায়নের জন্য তখন ফেঁকার প্রয়োজন হবে এর আগে নয় ফেঁকার পাতায় এখন গবেষণায় লিপ্ত থাকার সময় নয় এখন অস্ত্র হাতে নিয়ে যুদ্ধের ময়দানে জাপিয়ে পড়ার যারা যুদ্ধের ময়দানে অস্ত্র হাতে জাপিয়ে পড়ার পরিবর্তে শেখার পাতায় গবেষণায় লিপ্ত থাকেন চার দেয়ালের ভিতরে তারা দিন রাত সেখানে পরিশ্রমে ক্লান্ত হন এটা সম্পূর্ণভাবে একটা বাতিল পদ্ধতি মাত্র শয়তানে ঢুকায় পতিত লোকেরাই এই কর্মে এখন লিপ্ত এখন এই সব ছেড়ে দিয়ে দিনের বিজয়ের জন্য অস্ত্র হাতে নিয়ে ময়দানে জিহাদে যাওয়া আল্লাহর আদেশ এটাই দিকে দিকে ইসলামের পতাকায় উড্ডন উড্ডীন করার জন্য এখানে আমাদেরকে শুরু করতে হবে একটা ইউনিট থেকে একটা মাইল স্টোন দাঁড়াতে দাঁড় করাতে হবে যে কয়েকজন মুসলিমই হোক মুসলমানদের একটা জামাতবদ্ধ জীবন সাথে সাথে নিজেদের মধ্যে ইসলামের বাস্তব প্রয়োগ নিজেরাই যে ইসলামের বিজয়ের জন্য জিহাদ করবে সেই ইসলাম আগে নিজেরা মেনে চলবে যখন তাদের মুখের কথা এবং কাজের মিল হবে তখন তারা যখন যুদ্ধ পরিচালনা করবে তখন সকল মানুষের উপর এর একটা প্রভাব পড়বে তখন মানুষ ইসলামের সৌন্দর্য দেখবে এজন্য প্রয়োজন শুরু থেকেই সবচেয়ে বিপজ্জনক যে জিনিসটি বুক বিলাস ছেড়ে দিতে হবে বিলাসী মানসিকতা ছেড়ে দিতে হবে অর্থনৈতিক লোক এটাকে সংবরণ করতে হবে বাইতুল মালকে আল্লাহর পক্ষ থেকে আমানত মনে করতে হবে এই আমানত রক্ষা করতে হবে দ্বিতীয় হল সকল প্রকারের একতবাদ বর্জন করতে হবে মতভেদ বর্জন করতে হবে কুফরে বাবা হা পর্যায়ের কোন সিদ্ধান্ত যদি না হয় সেখানে কথা বলা যাবে না কথা বলে একতলাপ সৃষ্টি করা যাবে না সকলকে ঐক্যবদ্ধভাবে যদি আমরা এক কাতারে সামিল করে আল্লাহর দিনের বিজয়ের জন্য যুদ্ধ পরিচালনা করতে পারি তাহলে আল্লাহর এই আয়াত আমরা আমল করেছি আয়াতের উপর তখন আমরা মনে করতে পারবো এর আগে নয় এটা একটা চূড়ান্ত সিদ্ধান্তকারী সার্বজনীন আয়াত এর সাথে কোনো শর্ত সম্পর্কিত নাই এটা খেয়াল রাখবেন শর্তহীনভাবে এই আয়াত নাজুল হয়েছে এবং ক্যাটালের জন্য সর্বশেষ আয়াত এটি কেতালের সর্বশেষ আয়াত এবং এটা শর্তহীন আয়াত মুসলমানদের জন্য আল্লাহর দিনের বিজয়ের জন্য তারা কেতাল করবে কেতাল ছাড়া তারা আর কোনো আত্মক নাই অন্য কোন আবাদতের মাধ্যমে কেতাল বাদ দিয়ে আল্লাহর রেজামন্দি পাবে না আল্লাহ দিনও মানতে পারবে না এই জন্য প্রথম কেতাল শুরু করতে হবে কোথায় নিজের আশপাশ থেকে আমি গত জুমাই কথাটা বলেছিলাম আমাদের এই দেশে কিছু সংখ্যক নব্য জেহাদি ল্যাপটপ মার্কা জিহাদি তৈরি হয়েছে যারা কোনোদিনই জেহাদের ধারে কাছেও ছিল না জানতো না আমাদের আমাদের সেভেন্টিনের ওই ঘোষণার মাধ্যমে তারা জিহাদ সম্পর্কে প্রথম ধারণা লাভ করে আর লাভ করার পর তারা ল্যাপটপ মার্কা জিহাদি হওয়ার কারণে ইন্টারনেটে বিচরণ করে দুনিয়ার মুজাহিদিনদের খবরা খবরা পায় আর তখন তারা বিভ্রান্ত হয়ে এদেশের মুজাহিদিনদেরকে পশ্চিমামুখী করতে চায় বা পূর্বমুখী করতে চায় দক্ষিণমুখী করতে চায় মূলত এরা বিভ্রান্ত পথভ্রষ্ট একদল মানুষ জিহাদ সম্পর্কে কিছু জানে না বুঝে না বিভ্রান্ত এই মূর্খের দল জিহাদের জন্য অস্ত্রের প্রয়োজন সে অস্ত্র কোনদিন হাতেও নেই নি জানেও না ল্যাপটপ মার্কা জিহাদ করে আর এই আকিদা পোষণ করে মুজাহিদিনদেরকে বিভ্রান্ত করে এই পদভ্রষ্ট বিভ্রান্ত জাহিলদের চক্রান্ত থেকে নিরাপদ থাকা দরকার যেখানেই পাওয়া যাবে এই বিভ্রান্তদেরকে পদভ্রষ্টতা পরিষ্কার বলে দিতে হবে তোমাদের এই বিভ্রান্তি পথভ্রষ্ট নিয়ে এই জমিন থেকে চলে যাও যদি জেহাদের ময়দানে এখানে বাধার সৃষ্টি করো কুফারদের মতোই তোমাদেরকে আমরা মনে করব তাদেরই দলভুক্ত তোমাদেরকে মনে করব এই জন্য প্রথম আল্লাহর আদেশ হলো কি যুদ্ধ করব আমরা এখানে তারা বলে না এখানে তো করা যাবে না এটা হলো শেড এটা একটা আশ্রয়স্থল কত বড় জাহিলি মরক্কম বেদিন কুফার এগুলো শয়তানগুলো যে তাগুতের অধীনে বলে এটা বলে নিরাপদ আশ্রয়স্থল যেই দেশে তাগুত প্রতিষ্ঠিত এটা বলে নিরাপদ আশ্রয় এদেশের তাগুতকে তাগুত মনে করে না ওই দেশের তাগুতকে তাগুত মনে করে এর চেয়ে বড় বিভ্রান্ত আর সে হতে পারে তাগুত চিরকাল তাগুতি আর আল্লাহর আদেশ হলো আমার উপর প্রথম আমার নিকটবর্তী কাপের যারা তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব সে তো নিকটবর্তী কুফফারদের বিরুদ্ধে প্রথম যুদ্ধ করতে হবে যখন এই এখানে দিন বিজয়ী হয়ে যাবে তখন আমি সম্প্রসারণ করব হ্যাঁ এর মধ্যে দুনিয়ার সকল মুজাহিদিনদের সাথে আমরা সম্পর্ক স্থাপন করব চিন্তার বিনিময় করব আমরা কৌশলের বিনিময় করব শক্তির বিনিময় করব প্রয়োজন যদি হয় কোনো ভূমিতে এখন দিন বিজয়ের প্রান্তে আমরা কিছু পর এখানে আমাদের ফ্রন্ট করব এই সময়ের জন্য কৌশলগত কারণে ওইখানে শক্তিটা আরো বাড়িয়ে দিয়ে বিজয় অর্জন করতে পারি এটা একটা রণকৌশল কিন্তু এখানে জিহাদ ছেড়ে দিয়ে এখান থেকে জিহাদ বিমুখ করে এই মানসিকতাটা হলো সম্পূর্ণ বিভ্রান্তি মানসিকতা আমরা এরপরও এই ভূমিতে তখন আমরা জিহাদ ছাড়তে পারবো যখন এই জমিতে জিহাদ করার আর সুযোগ থাকবে না তখন হিজরত করা ফরজ হয়ে যাবে যখন এই ভূমিতে জিহাদের সুযোগ আর থাকবে না তখন হিজরত ফরজ হয়ে যাবে তখন অক্ষম ছাড়া আর কেউ রেহাই পাবে না সকলেই হিজরত করতে বাধ্য হয়ে যাবে যেখানে হিজরতের জায়গা থাকে যে বিষয়গুলো আমি পূর্বে আলোচনা করে এসেছি তো আল্লাহ পাক সুবাহান এখানে স্পষ্ট করে যেই জিনিসটি বলেছেন সেটা হলো আমাদের নিকটবর্তী কুফফারদের বিরুদ্ধে আমরা যুদ্ধ করব এবং তাদের প্রতি আমরা কঠোরতা প্রদর্শন করব কোনোভাবেই তাদের প্রতি নমনীয় হব না সহানুভূতিশীল হব না কোনো বিষয়ই তাদেরকে আমরা ছাড় দেব না যখন সুযোগ পাবো যেখানে পাবো সেইভাবে তাদেরকে হত্যা করব তাদের সব কিছুকে আমরা অনিরাপদ করে দেব আমরা আমাদের বাড়ি ঘরে থাকতে পারি না আর তারা তাদের বাড়ি ঘরে নিরাপদে থাকবে পরিবার পরিজন নিয়ে এই ভাবনা তারা যেভাবে করে গেলে রেখেছে তাদের এই ধারণাটাকে ভুল প্রমাণ করে দিতে হবে এই জন্য আমরা যদি আমাদের বাড়ি ঘরে থাকতে না পারি তারাও তাদের বাড়ি ঘরে থাকতে পারবে না এই অবস্থা করতে হবে তাদের পরিবার পরিজনকে অনিরাপদ করে দিতে হবে তারা রাস্তাঘাটে তারা বিচরণ করবে বীর দর্পে গাড়ির বহর নিয়ে আমরা এই রাস্তায় কোনো বাহনে উঠতেও পারবো না এই অবস্থা তারা করে রেখেছে তাদের সেই রাস্তাঘাটকে অনিরাপদ করে দিতে হবে আমরা যদি রাস্তায় চলতে না পারি তারাও চলতে পারবে না আমরা যদি বাড়িতে থাকতে না পারি তারাও থাকতে পারবে না আমরা যদি নিরাপত্তা নিরাপদ বোধ না করি তারাও নিরাপদ বোধ করবে না এই অবস্থা আমাদেরকেই করতে হবে এবং এই জমিন থেকে কুফফারদেরকে এইভাবে নির্মল করে এই জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করতে হবে আল্লাহ বলছেন ওয়ালামু আন্নাল্লাহ মাআল মুত্তাকিন এরপর বলছেন জেনে রাখো আল্লাহ মুতাকিনদের সাথে আছেন কারা মুতাকিন যারা কুফফারদের নিকটবর্তী কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করে আল্লাহ তাদের বলছেন এরা মুক্তাকিন তোমরা আল্লাহর দিনের বিজয়ের জন্য কুফফারদের বিরুদ্ধে যুদ্ধ করো কি জন্য আল্লাহকে ভয় করে আল্লাহর সন্তুষ্টির জন্য এটাই তাকুয়া এই লোকেরাই মুক্তাকি আল্লাহ বলছেন তাদের সাথে আছেন যেই মুজাহিদিনগঞ্জ যুদ্ধের ময়দানে যায় আল্লাহ তাদের সাথে আছেন যেই মুজাহিদ বাহিনীর সাথে আল্লাহ আছেন সেই মুজাহিদ বাহিনী কি কখনো ভয় পেতে পারে কখনো নয় আল্লাহ সুবাহ আমাদেরকে তৌফিক দান করুন যেন আমরা আমরণ আল্লাহর দিনের বিজয়ের জন্য এই দেশে কেতাল করে যেতে পারি আমিন কোন প্রশ্ন দিন বিজয়ী অবস্থায় যে ছোট ছোট দল পাঠাইবেন বিভিন্ন দিকে সেই অবস্থা যারা রয়ে গেছে আরো কিছু সংখ্যক রয়ে গেছে তারা অভিযানও যায়নি বা পাঠাইছিল ওদের পরিবারের যারা গেছে অভিযানে ওদের পরিবারের লোকজনের দেখাশোনা কি আমিরুল মুমিন করবো নাকি যারা হয়ে গেছে তারা করবে আমিরুল মুমিনের দায়িত্ব যে সকল মুজাহিদ বাহিনী জেহাদে উনি প্রেরণ করবেন তাদের পরিবার পরিজনে সবগুলোর ব্যাপারে তিনি ফয়সলা দেবেন তিনি এর আয়োজন করবেন কিভাবে তিনি এগুলো এদের নিরাপত্তা দিবেন রক্ষণাবেক্ষণ করবেন হেফাজত করবেন তাদের পরিচালনা করবেন প্রয়োজন পূরণ করবেন তিনি ফয়সলা করবেন তো শেষ প্রশ্ন সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু